যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান গায় পাখিরা গান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান সে যে আমার প্যারা নাবি খোদার সেরা দান সে যে আমার প্যারা নাবি খোদার সেরা দান সে যে আমার প্যারা নাবি খোদার সেরা দান সে যে আমার প্যারা নাবি খোদার সেরা দান যাকে পেয়ে খুশিতে আজ আত্মহারা সবই যার প্রেমেতে গল্প ছড়া লিখে কত কবি যাকে পেয়ে খুশিতে আজ আত্মহারা সবি যার প্রেমেতে গল্প ছড়া লিখে কত কবি যাকে পেয়ে খুশিতে আজ আত্মহারা সবি যার প্রেমেতে গল্প ছড়া লিখে কত কবি যার নামেতে দুরুদ পড়ে যার নামেতে দুরুদ পড়ে জোড়ায় মনো প্রাণ জোড়ায় মনো প্রাণ সে যে আমার প্যারা নবি খুদার সেরা দান সে যে আমার প্যারা নবি খুদার সেরা দান সে যে আমার প্যারা নবি খুদার সেরা দান সে যে আমার প্যারা নবি খুদার সেরা দান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান যার প্রেমেতে নিত্য দিনে গায় পাখিরা গান সে যে আমার প্যারা নবি খুদর সেরা দান সে যে আমার প্যারা নবি খুদর সেরা দান সে যে আমার প্যারা নবি খুদর সেরা দান সে যে আমার প্যারা নবি খুদর সেরা দান গাইছি গানে কণ্ঠ ছেড়ে সেই নবীজির সানে জাহানের সৃষ্টি সবই শ্রেষ্ঠ জানে মানে গাইছি গানে কণ্ঠ ছেড়ে সেই নবীজির শানে কুল জাহানের সৃষ্টি সবই শ্রেষ্ঠ জানে মানে গাইছি গানে কণ্ঠ ছেড়ে সেই নবীজির শানে কুল জাহানের সৃষ্টি সবই শ্রেষ্ঠ জানে মানে যার উপরে নাজিল হলো যার উপরে নাজিল হলো পবিত্র কোরআন পবিত্র কোরআন সেজে আমার প্যারা নাবি খোদার সেরাদান সেজে আমার প্যারা নাবি খোদার সেরাদান সেজে আমার প্যারা নাবি খোদার সেরাদান সেজে আমার প্যারা নাবি খোদার সেরাদান যার প্রেমেতে নিত্য দিনে গাই পাখিরা গান যার প্রেমেতে নিত্য দিনে গাই পাখিরা গান সেজে আমার প্যারা নাবি খোদার সেরাদান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান সে যে আমার প্যারা নবী খুদার সেরা দান शान मदीना সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার